আর আপনার প্রভু মহামহিমান্বিত আল্লাদি আল্লামা যিনি শিক্ষা দিয়েছেন বিল কলামি কলমের সাহায্যে আল্লাম আল ইনসানা মানুষকে ওই সমস্ত জিনিস শিক্ষা দিয়েছেন মা আলাম ইয়া আলাম যা সে জানত না কাল্লা সত্যি সত্যি ইন্নাল ইনসানা নিঃসন্দেহে মানুষ লাইয়াত গ সীমা হতে বের হয়ে যায় আর আহু এ কারণে যে সে নিজেকে মনে করে ইস্তাগোনা অমুখাপেক্ষী ইন্না ইলা রব্বিকা হে শ্রোতা তোমার প্রতিপালকের দিকে সকলকে করতে হবে আর রোজা প্রত্যাবর্তন আরো আইতাল্লাদি হে শ্রোতা আচ্ছা তুমি কি তাকে দেখেছো ইয়ানহা যে নিষেধ করে আবদান এক বান্দাকে ইদা সল্লা যখন সে নামাজ পড়ে আরো আইতা ইনকানা হে শ্রোতা আচ্ছা এটা তো বলো যদি সে বান্দা থাকে আলাল হুদা সৎ পথে আও আমার অথবা সে শিক্ষা দান করে বিল বিত্তাকোয়া পরহেজগারির আরো আইতা হে শ্রোতা আচ্ছা বলতো ইংকাজদাবা যদি সে ধর্মকে অস্বীকার করে ও তাওয়াল্লাহ এবং বিমুখ হয় আলাম ইয়া আলাম সে কি জানে না বি আন্নাল্লাহ যে আল্লাহ ইয়ার দেখছেন কাল্লা সাবধান লা ইল্লাম ইয়াংতাহি যদি সে ফিরে না আসে লা নাসফা আম বিন নাসিয়া তবে আমি ললাটের কেশগুচ্ছ ধরে তাকে হেসরাবো না সুয়াতিন যে কেশগুচ্ছ ক্যাদিবাতিন মিথ্যা খতুয়াতিন ও পাপযুক্ত ফাল ইয়াদ অনন্তর সে আহ্বান করুক না দিয়াত না দিয়াহু সিও পরিষদ বর্গকে সানাদু আমিও আহ্বান করব আজ জাবানিয়াতা দোজকের পেয়ার পেদাদেরকে দুজকের পেয়াদাদেরকে কাল্লা সাবধান আপনি তার কথা মানবেন না ওয়াসজুদ আর আপনি নামাজ পড়তে থাকুন ওয়াকতারিব এবং আল্লাহ নৈকট্য লাভ করতে থাকুন